তাকুয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা তাকুয়াল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে তার ভয়ে ভীত হয়ে তার এবাদত করা কোনো পাপ কর্মের সাথে জড়িয়ে না পড়া মমিন জীবনে তাকুয়া হলো সব কিছুর মূল যিনি তাকুয়াশীল হতে পারবেন তিনি পৃথিবীতে এবং পরকালে সফল হতে পারবেন তাকুয়া এই জন্য মমিন জীবনের অন্যতম মূল সম্পদ তাকুয়া মমিন জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাকুয়ার উপরে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কোনো সম্পদ নেই সম্মানিত দর্শক মণ্ডলী তাকুয়া ভিতরের বিষয় আন্তরিক ব্যাপার যদি কোনো ব্যক্তির অন্তর স্বচ্ছ থাকে ওই ব্যক্তির সব কিছুই স্বচ্ছ সুন্দর থাকবে আর অন্তর যদি কোনো ব্যক্তির খারাপ থাকে অন্তরে যদি কোনো ব্যক্তির ত্রুটি থাকে তাহলে তার দ্বারা যা কিছু ঘটবে যা কিছু সম্পাদিত হবে সবগুলোই হবে ত্রুটিপূর্ণ আমরা যদি বিশ্লেষণ করি তাকুয়াকে তাহলে স্পষ্ট বোঝা যাবে তাকুয়া হলো যে কোনো মানুষের মূল সম্পদ মূল জিনিস পৃথিবীতে যত পাপাচার রয়েছে এই পাপাচার থেকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে মুক্ত থাকবে সে ব্যক্তি হলো তাকোয়া অবলম্বনকারী আল্লাহকে ভয় করে আর যে ব্যক্তি পাপ থেকে পরহেজ করে বিরত থাকে তাকেই বলা হয় মুত্তাকি লা আল্লাকুম তাত্তাকুন তাত্তাকুনটা কি তাকুয়া কি তাফসির ইবনে কাসিরে এ আয়তের ব্যাখ্যায় ইবনুল মৌতাজ জনক একজন তাবেই বিদ্যান তিনি কবিতার সরে তার বন্ধুকে লক্ষ্য করে বলেন তাকুয়া কি জানো খল্লি জুনুবা সগি রাহা ও কবি রাহা দা কাতুকা ওসনা কামাশিন ফাউকা আরদিন الشوك يحضر ما يرى لا تحقرن صغيرة فإن الجبال من الحصى তিনি বলতে চাচ্ছেন বন্ধু তাকুয়া হলো এটাই তুমি ছোট পাপ বড় পাপ সমস্ত পাপ থেকে মুক্ত হও আর সেটাই হলো আল্লাহ ভীতি সেটাই হলো তাকুয়া তুমি পৃথিবীতে এমনভাবে চলো যেন সতর্কতা অবলম্বন করো কোনো ক্রমেই যেন পাপ স্পর্শ না করে যেভাবে তুমি চলো পথ দিয়ে কোনো কাঁটা যেন তোমার পায়ে স্পর্শ না করে ঠিক পৃথিবীতে চলো ওইভাবেই যেন তো কোনো পাপ স্পর্শ না করে লাতাহকিরান্না তুমি ছোট পাপগুলোকে কখনো ছোট মনে করেন না হেকারত মনে করেন তুচ্ছ মনে করেন না মনে রেখো ফাইনাল জিবাল আমিনাল হাসা বিশাল বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট বালিকুনা থেকে সুতরাং একসময় এই ছোট পাপটাই বড় হিসাবে দেখা দেবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ রব্বুল্লা আলমিনকে সাক্ষী রেখে কাজ করবে ওই ব্যক্তি কখনো পাপের সাথে সংশ্লিষ্ট হবে না কিন্তু আমরা কি সেটা অবলম্বন করতে পারি নানান ধরনের পাপ বিভিন্ন রকমের ত্রুটি আমাদের সামনে আমরা দেখতে পাই নাসাইতে আসছে রসুল্লাহ সাল আলিহে আসাল্লাম যখনই খুদ্া করতেন তখনই বলতেন তাকর গুরুত্ব কতটুকু তাকুয়া কেন বারবার আল্লাহ রাসুল বলছেন উসিকা বি তাকুয়াল্লাহ আমি তোমাকে তাকুয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি রসু কুল্লি তাকুয়া হলো সব কিছুর মাথা সব কিছুর মূল হলো তাকুয়া আল্লাহ আকবর মোস্তাদে আহমদে সই সনদে বর্ণিত হয়েছে হাদিসটি বন্ধুরা আমার আল্লাহ বলেছেন তাকুয়া রসকুল্লেশাইন তাকুয়া হলো সব কিছুর মূল সব কিছুর মাথা আল্লাহ রাসুল ওসিয়ত করছেন আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য আহ্বান জানাচ্ছি দেখুন না আল্লাহ রাসুল যখন খুদ্া দান করতেন তখনও তিনি তিনটি আয়াত পড়তেন খুদ্বাতুল মাসুরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা কতিহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতি যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করলে ভয় হয় আল্লাহকে চিনা যায় আল্লাহকে পাওয়া যায় ঠিক সেইভাবেই মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির ভিতরে তাকোয়া না থাকলে কখনো সে প্রকৃত মুসলিম নয় তাকোয়া অবলম্বন করতে হবে আর ওই ব্যক্তি তাকোয়াশীল যিনি মুসলিমুন অর্থাৎ কোরআন এবং সন্ন্যার বিধানের সামনে আত্মসমর্পণকারী ব্যক্তি হলেন তাকুয়াশীল ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা আতা কুমুর রসুল ফা খুজুহু ওমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো আর যা থেকে তিনি বিরত থেকেছেন তা থেকে তোমরা পরহেজ করো বিরত থাকো সেটা তোমরা করো না এই আয়াত দ্বারা বুঝতে পারি আমরা যে যা কিছু শরীয়ত অনুমোদন করেছেন সেটাকে আঁকড়ে ধরা আর যা কিছু নিষেধ করছেন সেটা বর্জন করা তা কর একটা মাপ কাটে আর এখানে আত্মসমর্পণ করতে হবে সুতরাং এখানেও স্পষ্টভাবে ফুটে উঠল যে তাকো অবলম্বনের কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে তাহলে তাকোয়ার গুরুত্ব কত আর তাকুয়াটা থাকে কোথায় তাকুয়াটা থাকে বুকের মাঝে অর্থাৎ অন্তরটাই হলো তাকুয়ার স্থান রসুল্লাহ আলাইসাল্লাম একদা বলেছেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা তিনবার বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে যার এই অন্তরটা স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে সেই হলো তাকুয়াশীল কারণ হলো অন্য হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল বলছেন আলা ওয়া ইন্নাফিল জাসাদে মুসগাহ ফাইন সলোহাত সলোহাল জাসাদু কুল্লুহু ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু শুনে রাখো হে সাহাবিরা দেহের মধ্যে একটি টুকরা রয়েছে একটি অংশ রয়েছে যদি এই অংশটি ভালো থাকে তাহলে পুরো শরীরটা তোমার সুস্থ থাকবে আর এই শরীরের মধ্যে যে টুকরা আছে শরীরের মধ্যে যে টুকরা বিদ্যমান আছে এই টুকরা যদি খারাপ থাকে ফাসাদাল জাসাদু করল তাহলে পুরো শরীরটাই আমার খারাপ থাকবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ইনশাল্লাহ ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিষ্ঠা আল্লাহর মূল জিনিস বিষয়টাই হচ্ছে এই তাওহিদের বিষয়টা মূল বিষয় উপর বিশ্বাস ও সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং জানুন ইসলামের বুনিয়াদী সমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনায় আবার ফিরে আসলাম বলছিলাম রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন খুদ্া দান করতেন তখন তিনি এই আয়াত তিনটি পাঠ করতেন প্রথমটি বললাম ইয়াইহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাক্কত কতে সোরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত এরপরে পড়তেন ইয়াইহান্নাসুত্তাকু রব্বাকুম লাদি খলাকুকুম মিন নাফসি ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহ আলাইকুম রকিবা সোরা নেশা প্রথম আয়াত অতঃপর আসল বলতেন হে মানুষ জাতি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী হতে আবার বলতেন অত্তাকুল্লাহ আল্লাদি তাসাবিহি ওয়ালা রাহাম তোমরা ওই আল্লাহকে ভয় করো যার কারণে তোমরা পরস্পরের কাছে চেয়ে থাকো সম্মানিত দর্শক মণ্ডলী এখানে বুঝতে পারে এখানেও প্রথম কথা ইত্তাকু আল্লাহকে তোমরা ভয় করো তোমাদের রবকে তোমরা ভয় করো আরো আয়াত পড়তেন সৌরা আল আহজাব থেকে সাদিদা এখানেও বলতেন খুদ্ যখনই দিতেন তখনই বলতেন ইয়া আমানুত্তাকুল্লাহ কুলু কৌলং সাদিদা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কুলু কৌলং সাদিদা এবং সত্য কথা বলো ইসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম দুনুবাকুম ওমাইয়ুতি ইল্লাহ রসুলাহু ফাকাদ ফাজা ফৌজান আজিমা যদি তোমরা তাকে অবলম্বন করো সত্য কথা বলো তাহলে ইসলিহ লাকুম আমালাকুম তোমাদের সমূহ সংশোধন করে দেওয়া হবে ওয়েক ফিরিলাকুম ধনু বাকুম তোমাদের পাপ সমূহ ক্ষমা করা হবে আজিম যে ব্যক্তি আল্লাহর এবং রাসুলের আনুগত্য করে ওই ব্যক্তি বিজয়ী দেখা যাচ্ছে আল্লাহ রাসুল কেন বললেন খুদবার সময় কেন এই তিনটে আয় যোগ করতেন তাকুয়ার একটা বিরাট গুরুত্ব বারবার বুঝাতে চেয়েছেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহ রসুল একদিন বক্তব্য দিচ্ছিলেন হাদিসটি সহি আবু দাউদে বর্ণিত হচ্ছে পাঁচশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় এরবাজ যেমনি সারিয়া বলেন সাল্লা বিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাতাইয়াউমিন একদিন আল্লাহ রসুল আমাদের সাথে সালাদাই করলেন ফা আকবালা আলাইনা হি তিনি আমাদের দিকে ঘুরে বসলেন বালিগা তিনি অত্যন্ত সারগর্ভপূর্ণ গুরুত্বপূর্ণ এক ভাষণ প্রদান করলেন ভাষণ প্রদান করে তিনি বললেন এটা দেখেই জারাফাত মিনাল অয়ুন অজিরাত মিনাল কুলুব এরবাজ সারিয়া বলেন ভাষণ শুনে মানুষ ভীত সন্ত্রস্ত হলো এবং মানুষ কাঁদতে লাগলো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো একজন ব্যক্তি বললেন ইয়া রাসুল্লাহ কাহি আল্লাহ রাসুল আপনার আজকের এই বক্তব্য শুনে মনে হচ্ছে এটাই শেষ বক্তব্য আর আপনি কখনো বক্তব্য দিবেন না ফাউসিনা সুতরাং আপনি আমাদেরকে আরও ওসিহত করুন আমাদেরকে কিছু ওসিহত করুন ওসিহত এবং নসিহত দুইটি পৃথক জিনিস বক্তব্য মানুষকে দুটা ভালো কথা বলা এটা হলো নসিহত কিন্তু যদি ওসিয়ত হয়ে থাকে তাহলে অবশ্য পালনীয় হয়ে থাকে মৃত্যুর সময় পিতামাতা যে ওসিয়তটা করে যায় সেটা যেমন পালনযোগ্য আল্লাহ রসুল বললেন যে উসি কুম্বি তাকুয়াল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা তাকু অবলম্বন করো আল্লাহকে ভয় করো যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহকে মেনে নিবে তখনই ওই ব্যক্তির মধ্যে থেকে কোনো খারাপ কাজ সংগঠিত হতে পারে না তার মধ্যে কোনো খারাপ কাজ দেখা দিতে পারে না তা কটা যে গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল প্রথম কথাটি বললেন ও সিকুম বিতাকুয়াল্লাহ আমি তোমাদেরকে তাকুয়া অবলম্বনের আহ্বান জানাচ্ছি প্রথম কথা তোমরা যদি তাকুয়া অবলম্বন করো তাহলে তোমরা সব দিক থেকে সফল হবে তাকুয়া যে রসকুল্লে শাইন প্রত্যেক জিনিসের মূল হলো তাকুয়া আমি যেটাই যাই করতে যাই যেখানে যাই করি আপনি যাই করুন না কেন সেখানেই তাকুয়ার প্রয়োজন এই জন্যই আল্লাহ রসুল বলেছেন রসকুল্লের শাইন প্রত্যেক জিনিসের মাথা হলো তাকুয়া মূল হলো তাকুয়া সম্মানিত দর্শক মণ্ডলী তাকুয়াই যে মূল আরও প্রমাণ পাওয়া যায় আল্লাহ রব্বুল আলম বলেন আলিফলাম মিম দালিকাল কিতাবু লা রইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন গোটা পৃথিবীতে মানুষ রয়েছে অনেক কিন্তু আল্লাহ পবিত্র কোরআনটাকে প্রেরণ করলেন হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে এই মুত্তাকিদের জন্য পবিত্র কোরআন পথ প্রদর্শক কেবলমাত্র মোত্তাকিদের পথ দেখায় এখানে সম্মান দেখানো হয়েছে মোত্তাকিদেরকে যারা আল্লাভীতি অর্জন করে যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে পথ চলে তারাই হলো প্রকৃত মমিন আমি বলবো মোত্তাকিদের সেফাত বা গুণাবলী কি তার আগে বলতে চাই তাকুয়াই যে সব কিছুর মূল তা সব জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সৌরা আত্মালাক দুই নম্বর আয়াতে অমাই আত্মাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় রয়েছে ইয়াজ আল্লাহু মখরজা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সমস্ত পথ খুলে দেন কেন তাকে অবলম্বন করেছে আমি দরিদ্র আমি চলতে পারছি না আমি অসহায় আল্লাহ আমার জন্য যথেষ্ট তাকর জন্য ইয়াজ আল্লাহু মখরজা আল্লাহ তার পথ খুলে দিবেন অতপর আল্লাহ রবাহ বলছেন ইয়ার আল্লাহ তাকে কোথায় থেকে যে রুজি দান করবেন তা সে কল্পনাও করেনি আল্লাহ ভীতি এবং আল্লাহ ভরসা দুইটি যদি মানুষের মধ্যে থাকে মানুষের কোনো চিন্তা থাকতে পারে না আল্লাহ বলছেন ইয়াজা আল্লাহ মাখরাজা কোথায় থেকে আল্লাহ তাকে রুজি দান করবেন সে কখনো কল্পনাও করেনি ভাবতেও পারেনি তারপরে বলছে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহকে মেনে নেবে ফাহুয়া হাসবহু আল্লাহ তার জন্য যথেষ্ট অন্য কারো প্রয়োজন নেই কেন বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সব পথ সহজ করে দেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কোথায় থেকে সে রুজি পাবে সে জানে না রুজির পথ পরিষ্কার আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে একমাত্র ওই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট আর কারো প্রয়োজন নেই আমরা এই ক্ষেত্রে অনেক উদাহরণ দেব সামনে তবে তাকুয়া যে সব কিছু তার প্রমাণ পাওয়া যায় আয়াত থেকে আবারও বলছেন আমি অত্যন্ত কষ্টের মধ্যে পড়েছি আমার কাজটা খুব দুঃখজনক কিন্তু আল্লাহ বলেন সোরাত তালাক চার নম্বর আয়তে আল্লাহ আমরিহি যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্ত কাজকে সহজ করে দেবেন আল্লাহ আকবর আমি যে কোনো জটিলতায় পড়ি না কেন যদি আল্লাহকে ভরসা করে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে ভয় করে কাজটি করি তাহলে আল্লাহ আমার কাজ সহজ করে দিবেন এটা আল্লাহর স্পষ্ট বাণী কোনো দুশ্চিন্তা নেই কোনো সমস্যা নেই আমি মনে করব যে আল্লাহ ভীতি যে ব্যক্তি অর্জন করবে যুগে যুগে দৃষ্টান্ত এটাই চালু রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দ্বিধায় পার করে দিয়েছেন আমি অনেক পাপ করেছি আমি ক্ষমা পেতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমাইয়াত্তাকিল্লা ইউকফির আনহু ওয়া আজরা আল্লাহ রাব্বুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার থেকে সমস্ত খারাপি সমস্ত পাপাচার সমস্ত ত্রুটিকে আল্লাহ দূর করে দেন ওয়াইমলাহু আজরা এবং তাকে বড় প্রতিদান বড় পুরস্কার দান করেন যে ব্যক্তি পাপ করেছে অনেক পাপ করেছে অতঃপর আল্লাহর ভয়ে ভেতু হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন দেওয়ার পরে আবারও বলছেন ওয়ুজিমুল্লাহু আজর আল্লাহ তাকে উত্তম বড় পুরস্কার দান করবেন সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তাকুয়া অবলম্বনের ব্যাপারে সর্বদা চেষ্টা করব তাকুয়া কত বড় গুরুত্বপূর্ণ কত বড় প্রয়োজনীয় জিনিস বিশাল তাকুয়ার বিষয়টি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ইয়াইহ্লাদিনা আমানু কুতিবা আলাইকুম কামা কুতিবা আল্লাদিনা মিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন দেখুন দর্শক মণ্ডলী আল্লাহ বলছেন যে হে মন্দরগণ তোমাদের উপরে শ্যামকে ফরজ করা হয়েছে যেমন ইতিপূর্বে লোকদের উপরে শ্যাম ফরজ করা হয়েছিল লাল্লাকুম তাত্তাকুন তোমরা যেন তাকুয়াশীল হতে পারো সোরা বাকারা আল্লাহ ঘোষণা করছেন যে সিয়ামটাকে ফরজ করা হয়েছে তাকুয়া অবলম্বনের জন্য একটু লক্ষ্য করে দেখুন রমাজান মাসে তিরিশটা সিয়াম পালন করা তার সাথে সাহারি তারাবি তারপরে সাদাকতুল ফেতের লাইলাতুল কদর এতেকাফ ফেতরা দেওয়া ঈদের সালাত আদায় করা ইত্যাদি কোরআন তেলাওয়াত করা সাদাকা করা কতগুলো বিষয় একটি মাসের মধ্যে জড়িয়ে আছে আর এতগুলো কর্মসূচি করার মাধ্যমে আল্লাহ বলে লাল্লাকুম তাত্তাকুম যেন তাকুয়া হাসিল করতে পারো এত কিছু পিছনে রয়েছে কোনটা উদ্দেশ্য তাকুয়া তাহলে তাকুয়াটা কি জিনিস পুরো একটি মাস আমি ব্যয় করছি বিভিন্ন আমলের মাধ্যমে দান করার মাধ্যমে সালাত আদায় করার মাধ্যমে তার পিছনে একটা শব্দ তাত্তাকুন যেন তাকুয়াশীল হতে পারে যে ব্যক্তির মধ্যে তাকুয়া ঢুকে যাবে যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত হবে তখনই যে সফল হবে এটা তার প্রমাণ অর্থাৎ তাকুয়া অর্জন করতেই হবে আমাদেরকে তার বিকল্প কোনো পথ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তাকুয়ার গুরুত্বটা এ পর্যায়ে আলোচনা করলাম সামনে তাকুয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমের আমাদের তাকুয়াশীল অর্থ অফিক দান করুন আমিন সোবাহানাক আল্লাহ বিহামদিকা আসাদুল্লাহ ইলাহিল্লাংতা আস্তাকফিরক অতুবেলাইকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট